তাআলার দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ সুবাহান আমাদেরকে কোরআনে করিমের এই মজলিসে আলোচনা শোনার তৌফিক নায়ত করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আমরা আমাদের ধারাবাহিক আলোচনার আজকে যে পর্বে উপনীত হয়েছি আমরা এখন ইমানকে গ্রহণ করার জন্য যে সকল বিষয়গুলো বর্জন করতে হবে তার মধ্যে কুফর ও শির্কের আলোচনা আমরা শেষ করেছি এখন বাকি বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা এখন শুরু হবে ইনশা আল্লাহ ইমানকে স্বচ্ছভাবে গ্রহণ করার জন্য যে সকল জিনিসগুলো আমাদের বর্জন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বর্জন করার নির্দেশ দিয়েছেন তার মধ্যে তৃতীয় নম্বর হল ফিস্ক যেটা আল ফিস্কো মাজদার ফিস্ক শব্দের আবিধানিক অর্থ হল লেস কাটা কিন্তু অভিধানে তার আরো অনেক অর্থ লেখা হয় যেটাকে বিকৃত করা হয় এটাকেও ফিস্ক বলে কোরআনে কারিমে আল্লাহ তালা এই ফিস্ক সম্পর্কে আমাদেরকে সুস্পষ্ট ধারণা দিয়েছেন বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে যারা ফাসেক হবে যারা এই ফিসকে অবলম্বন করবে তাদেরকে ফাসেক বলা হয় এই ফাসেক বা ফিস্ক যারা অবলম্বনকারী তারা কখনোই ইমানদার হতে পারবে না এই সম্পর্কে সুরা বাকারা নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ সুবাহান হুয়া তালা ফরমান ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون আল্লাহ ফরমান আপনার নিকট আমি যে সুস্পষ্ট বিধান কোরআনে করিমকে আমি নাজিল করেছি এই কোরআনে করিমকে অস্বীকার করতে পারে শুধুমাত্র ফাসেকরাই যারা এই কোরআনের কোনো একটা আয়াতকে অমান্য করবে তারাই কিন্তু ফাসেক আর যে ফাসেক সে ব্যক্তি কাফের এখানে ফাসেক বলা হয়েছে এই কারণে যে তারা ইসলামের মধ্যে একটা খুঁত তৈরি করছে ইসলামের কিছু অংশ মানে কিছু অংশ মানে না মুখে ইসলামের কথা বলে কাজে তার উল্টাটা করে যারা ইসলাম এর কথা বলার সময় যতটুকু সে বলে কিন্তু করতে গেলে তার উল্টাটা সে করে এরাই হলো মূলত ফাসেক আর ফাসেক আর কাফের মধ্যে পার্থক্য তেমন বেশি কিছু নয় সামান্য কিছু পার্থক্য আছে এই ফিস্ক অবলম্বনকারীদের ব্যাপারে সুরা আল ইমরানের বিরাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন কোরআনের এই সুস্পষ্ট বিধান নাজিল হওয়ার পরে কোরআনের এই সুস্পষ্ট বিধান মানুষ তার চোখে দেখে চোখে দেখার পরে কানে শোনার পরও যারা তাদের মুখকে ঘুরিয়ে নেয় তারা হইল পা ফাসেক আল্লাহ তালা সুরা মায়েদার সাতচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা ফরমান অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন যারা আল্লাহর বিধান ব্যতীত দুনিয়াতে বিচার ফয়সালা চায় বিচার ফয়সালা করে তারাও ফাসেক এই তিনটা আয়াত আমি পরস্পর পর আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা এই আয়াতগুলোতে একটু চিন্তা ভাবনা করে দেখেন যে আমরা আল্লাহর আয়াতকে কিভাবে অস্বীকার করি পারিবারিক জীবনে ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমরা এই আয়াতগুলোকে সরাসরি অস্বীকার করি না কিন্তু কাজে কর্মে আমরা এগুলাকে অস্বীকার করি আমরা আমাদের ব্যক্তি জীবনে আমরা আল্লাহ সুদ হারাম করেছে আমরা সেই সুদকে গ্রহণ করতেছি ঘুষ আল্লাহ হারাম করেছে সেই ঘুষকে আমরা গ্রহণ করতেছি পর্দা আল্লাহ ফরজ করেছে ব্যক্তি জীবনে আমরা পর্দাকে লঙ্ঘন করতেছি আমরা ব্যক্তি জীবনে ছেলে মেয়েদেরকে আমাদের আমরা উচ্চ শিক্ষার নামে বেহায়াপনায় ছেড়ে দিয়েছি আমাদের পারিবারিক জীবনে আমরা আমাদের পৈতৃক সম্পত্তির সুষ্ঠু বন্টন থেকে আমরা দূরে রয়েছি আমরা বোনের হক দেই না আমরা অধিকাংশই বাবা মায়ের ইন্তেকালের পরে আমাদের বোনদের যে পাওনা এই পাওনা আমরা পরিশোধ করি না আমরা পারিবারিক জীবনে স্ত্রীর মোহর বিয়ের সময় যে ধার্য করা হয়েছে যেটা আদায় করা ফরজ ছিল স্ত্রীর সেই মোহর আমরা আদায় করি না অথচ আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি সামাজিক জীবনে আমাদের উপরে আল্লাহ তালা মুসলিম ভাইদেরকে একে অন্যের জন্য যেভাবে যান প্রাণ দেওয়ার কথা আল্লাহ বলছেন আমরা তার কোনোটাই মানি না বরং আমরা আমার প্রতিবেশীকে দুশ্মন মনে করি তাদের জন্য গিবত শেখায়ত নিয়ে চব্বিশ ঘন্টা আমরা ব্যস্ত থাকি প্রতিবেশীর সঙ্গে আমরা তাগুতের কোর্টে মামলা মোকদ্দমায় দৌড়াদৌড়ি করি আমরা একে অন্যকে গায়েল করার চেষ্টা করি কারো ভালো কেউ সহ্য করতে পারি না হিংসা বিদ্বেষে প্রতিটা মুহূর্তে আমরা আগুনে জ্বলে সারখার হইতেছি এটা হলো আমাদের সমাজের চিত্র রাষ্ট্রীয় জীবনে আমরা আল্লাহর বিধানকে পরিপূর্ণ অস্বীকার করতেছি যারা নিজেরা আইন বানাইতেছে সেই সকল এমপিদেরকে নিয়ে আমরা চায়ের দোকান থেকে নিয়ে বাজার পর্যন্ত সব জায়গায় আমরা আমাদের এমপির প্রশংসা এমপিকে নির্বাচিত করার জন্য নিজেরা ভোট দেওয়া ভোট নেওয়া এগুলার জন্য যান জীবন বাজি রেখে আমরা প্রতিযোগিতা করে যাচ্ছি অথচ আমরা দাবি করি আমরা মুসলমান আমরা মুসলমান এই সমস্ত নাফরমানি করলে মানুষের ইমান কি যায় অথচ আল্লাহর কালাম কি বলছে আপনারা একটু চিন্তা করে দেখেন ভাইয়ের সঙ্গে ভাই একটা গাছ নিয়ে ঝগড়া করে তাগতের কোর্টে আমরা মামলা করি যেখানে আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হয় না যে ঘুষ বেশি দিবে তার পক্ষে বিচারের রায় দেওয়া হবে আবার সমাজের মধ্যে যারা বিচারপতি কোর্ট ব্যতীত যারা এলাকার মধ্যে দরবারি বিচারক তারাও কিন্তু ঘুষ খায় উভয় পক্ষ থেকে ঘুষ খায় বাদীর থেকেও ঘুষ খায় বিবাদীর থেকেও ঘুষ খায় এক জায়গায় এক এক জায়গায় এরকম হয়েছে যে এক মাতাব্বর দুই পক্ষ থেকে ঘুষ খাইছে এক লোক দিছে তিন হাজার টাকা আর এক লোক দিছে পাঁচ হাজার টাকা এখন বিচারের আসনে বসে ওই মাতুব্বর চুপচাপ বসে রয়েছে তখন যে লোক তিন হাজার টাকা দিছে সে ওই বিচারের মধ্যে করেছে মাতব্বর তিনে কি করলো এখন মাতব্বর জবাব দেয় পাশে তো যাইতে ধরলো এই ধরনের অশ্লীলতা বেহায়াপনা আমাদের সমাজে যারা বিচারক তাদের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে মেরে মোহতরাম বায়ো মেরে মোহতরাম বায়ো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যারা করতেছেন বাস্তব জীবনে আর মুখে ইসলামের দাবি করতেছেন তাদেরকে অনুরোধ করব আল্লাহর এই আয়াতগুলো এক একটু চোখ মেলে তাকিয়ে দেখেন আপনি কি সত্যিকার মুসলিম না অন্য কিছু সুরাত তওবার সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ ফরমান আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত বাদুহুম মিন বাদ يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন আল্লাহ পরিষ্কার বলছে এই ধরনের মুনাফেক পুরুষ এবং মুনাফেক নারী তারা একে অন্যকে খারাপ কাজের নির্দেশ দেয় খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে ভালো কাজ থেকে তারা বাধা প্রদান করে আল্লাহ ফরমান তারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহ তাদেরকে আল্লাহকে তারা ভুলে গেছে আল্লাহর হুকুমের কথা তারা ভুলে গেছে আল্লাহ তাদেরকে যে হুকুম দিয়েছিল এগুলাকে তারা ভুলে এই ধরনের খারাপ অশ্লীল কাজে তারা লিপ্ত হয়ে গেছে আল্লাহ ফরমান এই সকল মুনাফিকরা ফাসেক সুরা নূরের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা ফরমান ওমান কাফারা দাদা আলিকা ফাউলাইকা হুমুল ফা ফাসিকুন সুরা হাসরের উনিশ নম্বর আয়াত আল্লাহ তালা ফরমান ওয়ালা তাকুনু কাল্লাদিন নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন মেরে ভাইও আল্লাহ তালা ফাসেকদের সম্পর্কে সুরা হুজরাতের ছয় নম্বর আয়াতে আলোচনা করেছেন সুরা বাকারার দুইশো বিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা আলোচনা করেছেন আপনারা দয়া করে ফাসেকদের সম্পর্কে এই আয়াতগুলো পড়ুন আর একটু চিন্তা করে দেখুন নিজের জীবনে এই ধরনের কোনো কাজের অনুপ্রবেশ আছে কিনা আমরা নিজেরা এই আয়াতগুলোর কোনো একটার মধ্যে পড়ে গেছে কিনা যদি পড়ে থাকি এক্ষুনি সময় তওবা করার এক্ষুনি সময় তওবা করার এক্ষুনি সময় ফিরে আসার ফিরে আসুন ফাঁসিকি জিন্দিগি অবলম্বন থেকে কেউ যদি ফাঁসিকি জিন্দিগি অবলম্বন করে থাকে আর মুখে ইসলামের কথা বলে থাকে সে কখনোই মুসলিম নয় আল্লাহর এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেছে ফামাই এক ফুরবিদ তাগুত আল্লাহ বলেছেন ইমান আনার জন্য তাগুতকে অস্বীকার করা জরুরি তাগুতের চতুর্থ নম্বর হল আজ জুলমু জুলুমকে ছাড়তে হবে জুলুম যতক্ষণ পর্যন্ত আমরা না ছাড়ব ততক্ষণ পর্যন্ত আমরা মুসলিম হইতে পারবো না জুলুম মানে অত্যাচার করা অনাচার করা অত্যাচার মানে একজন লোক আরেকজনের উপরে এমনভাবে জুলুম করা যেটা তার পাওনা ছিল না সবচাইতে বড় জুলুম হইল আল্লাহর সঙ্গে শির করা আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমার আপনার কাছে ইবাদত পাওনা যদি আমরা আল্লাহর ইবাদত না করে গায়রুল্লাহর ইবাদত করি তাহলে আমরা আল্লাহর সঙ্গে জুলুম করলাম সুরা লোকমানের তেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইন্না শিরিক আলা জুলমুন নিশ্চয়ই শির্ক হল গুরুতর অপরাধ মহা অপরাধ মহা জুলুম এমনিভাবে সুরা আনামের বিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা ফরমান আল্লাদিনা আমানু ওলাম ইয়ালবিসু বিজুল মিহিম ওরে মানুষ যারা ইমান এনেছো অথচ তাদের ঈমানকে তোমরা জুলুমের দ্বারা জুলুমের দ্বারা এটাকে পরিবর্তন পরিবর্তন করেছ জুলুমের দ্বারা এটাকে আচ্ছাদিত করেছ রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লামের সাহাবিরা বলল আমরা তো কখনো জুলুম করি না তাহলে আল্লাহ তালা কিভাবে এটা বললেন তখন আল্লাহ রসুল ফরমান ইন্না শিরিক আল্লাহ জুলমুন আজিম কেউ যদি শিরিক করে এটাই হলো সর্বশ্রেষ্ঠ জুলুম এমনিভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদের ইমানের বিরুদ্ধে কেউ যদি শির্ক করে তাহলে এটা জুলুম হবে তেমনিভাবে আমলের ক্ষেত্রে যদি আমরা কোনো বেদাত করি এটা হবে জুলুম যদি আমরা কোনো রকম হ্যাঁ, মন গড়া এবাদত করি এটা হবে জুলুম আমাদের চাল চলনের ক্ষেত্রে যদি আমরা মোয়ামালাত মোয়াশারাত আখলাক এই তিন জায়গায় মোয়ামালাত মানে হলো পরস্পর লেনদেন মোয়াশারাত হইল নিজের আখলাক মানে মানুষের নৈতিক চরিত্র এবং আখলাক হইল নিজের আদর্শ এগুলার ক্ষেত্রে কেউ যদি অবিচার করে এটা হলো জুলুম যেমনিভাবে প্রত্যেক ব্যক্তির মোয়ামলাত মোয়াশারাত আখলাক এই তিনটা বোঝার জন্য আসহাবের রকিমের ঘটনাটা বোঝা দরকার আসহাবের রকিমের ঘটনাটা একটু ভালো করে দেখেন তিন বন্ধু পাহাড়ের গুহায় আটকা পড়ে গেছে গুহার মধ্যে তারা রাত্রি যাপন করতে গেছে সকালবেলা উঠে দেখে পাহাড়ের গুহার মুখে এক বিশাল পাথর যেটা হাজার মানুষে ধাক্কা মেরে ফেলতে পারবে না তিন বন্ধু যখন দেখলো এই পাথর পাহাড়ের মুখটা ঢেকে ফেলছে অতএব এই গুহার ভিতরে আমাদের মৃত্যু হবে তখন এক বন্ধু চিন্তা করলো আমি আমার নিজের আমলের উসিলা দিয়ে আল্লাহকে বলি এই আল্লাহ যেন এই বিপদ থেকে দূর করে সে মোয়ামলাতের উদাহরণ দিল সে বলল আল্লাহ আমার বাড়িতে একটা চাকর ছিল সে সারাদিন কাজ করে পারিশ্রমিক না নিয়ে চলে যায় আমি তার ওই পরিশ্রমের একদিনের টাকা আমার ব্যবসায় খাটাই এটা অনেক বড় পরিসর হয়ে যায় বহু বছর পরে ওই চাকর একদিন আমার কাছে এসে একদিনের পয়সা চাইলে আমি তার সমস্ত সম্পদ দিয়ে দেই এটা করছি একমাত্র আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এ কথা বলার সাথে সাথে পাথরটা নিজে নিজেই একটু সরে গেল তখন গুহার ভিতরে আলো আসতে শুরু করলো এটা ছিল মহামালাত আপনার জীবনে লেনদেন আপনি এত স্বচ্ছ রাখবেন যেন কোনো পাওনাদার কোনো মানুষকে আপনি জীবনে না ঠকান ওজনে কম না দেন মানুষকে মিথ্যা প্রবঞ্চনা না দেন এগুলা যদি কেউ করে তাহলে সে জুলুম করলো আরেকজনে বললাম মহাসারাতের আমলের কথা সে বলল আমার চাচাতো বোনের সঙ্গে আল্লাহ আমার বাজে সম্পর্ক ছিল আমি এক সময় তাকে খুব কাছে পেয়ে যাই কিন্তু সে তখন আমাকে বলল তুমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ তোমার ভয়ে আমার ওই চাচাতো বোনকে আমি ত্যাগ করেছি আমি তার সঙ্গে অপকর্মে লিপ্ত হই নাই আল্লাহ যদি আমার এই কাজটা তুমি পছন্দ করে থাকো এই বিপদ থেকে উদ্ধার করো পাথরটা অনেকটুক সরে গেল এই মহাসারাত আল্লাহ তালা আল্লাহ তালা আমাকে আপনাকে প্রত্যেককে এই সারারাত ঠিক রাখার তৌফিক দান করুক এটা এমন একটা জিনিস নিজের প্রতিবেশী অথবা নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যে কেউ হোক কেউ যদি এই সারা রাতকে নষ্ট করে এই যে বর্তমান বাংলাদেশে আহা আফসুস করা ছাড়া আর কিছুই আমাদের করার নাই হ্যাঁ ছেলে মেয়েরা প্রেম করে আর মনে করে আবার বলে বুক ফুলাইয়া আমাদের প্রেম বৈধ আমাদের প্রেম পবিত্র আহা কত বড় বেকুবের বেকুব আহম্মকের আহম্মক একটা জুলুম করতেছে আর সে বলতেছে এটা পবিত্র এরকম ভাবে কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে প্রেম করা শরীয়তে হারাম হারাম সুরা নিসার মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন তোমরা ওই সমস্ত নারীদেরকে বিবাহ করো না যারা গোপনে প্রেম করে ওয়ালা মুত্তাকি জাতি আখদান পরিষ্কার কোরআনের আয়াত আল্লাহ তাদেরকে বিয়ে করতে নিষেধ করছেন কেন তারা দুশ্চরিত্র পোনা হবে আল্লাহ তালা এজন্য মুমিনদেরকে বলছেন সাবধান তোমরা মহসানাত সতী সাদ্দি নারীদেরকে বিয়ে করো গায়রা জাতিওয়ালা আখদান যারা গোপনে প্রেম করে তাদেরকে তোমরা বিয়ে করো না এই প্রেম করা তারা বলে পবিত্র অথচ এটা সম্পূর্ণ জুলুম এটা হলো মহাসারাতের জুলুম আরেকটা হলো আখলাক এক তৃতীয় ব্যক্তি বলল আল্লাহ আমি আমার মাকে দুধ না খাওয়াইয়া আমি নিজে এবং আমার সন্তানদেরকে খাওয়াইতাম না তো একদিন আমার দুধ দহন করে আনতে দেরি হয়েছে আমার মা ঘুমায় গেছে আমি সকাল পর্যন্ত খাই নাই আমার মাকে খাওয়ানোর পরে আমি আমি এবং আমার বাচ্চাদেরকে নিয়ে খেয়েছি আল্লাহ এটা তোমাকে খুশি করার জন্য করেছি পাথরটা পুরো গড়াইতে গড়াইতে নিচে চলে গেল এটা ছিল আখলাক যেই সমস্ত কুলাঙ্গারেরা তাদের বাবা মাকে কষ্ট দেয় বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে আমি সাবধান করে দেই এটা মারাত্মক জুলুম আল্লাহ আল্লাহ তালা কোরআনে বলছেন লাহুমা উফিউ ওয়ালা তানহার হুমা তোমরা এমন কথা তোমার মায়ের সঙ্গে বলো না বাবার সঙ্গে বলো না যে কথা শুনে সে উফ বলবে তোমরা তাদের অবাধ্য হও না আল্লাহ বলছেন যদি হও এটা জুলুম হবে এই জুলুম তোমার জীবনের সমস্ত আমলগুলোকে নষ্ট করে দিবে আমার মা বোনদেরকে আমার স্নেহ ভাইদেরকে বলছি ভাইও বাবা মা অনেক বড় সম্পদ কোরআনে কারিমে বাবা মা সম্পর্কে অনেক আলোচনা আসছে আপনারা একটু পড়লেই দেখতে পাবেন বাবা মায়ের সঙ্গে উপ শব্দ বলে এমন কাজ করা যাবে না এমন কথা বলা যাবে না মুফাসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন তোমার কথায় তোমার মা কষ্ট পেয়ে উফ বলবে এটা নয় বরং তোমার নিজের কোনো কষ্টের কথা তোমার মায়ের কাছে বলো না যেটা শুনলে সে উফ বলবে যেরকম আপনি একটা বিপদে পড়ছেন আপনি ধারণা করতেছেন আমার মা যদি এটা শুনে সে পেরেশান হয়ে যাবে সে উফ বলবে সে কষ্ট পাবে তাহলে নিজের ওই কষ্টের কথা গোপন রাখবেন মায়ের কাছে বলবেন না বললে মা উফ বলবে মা কষ্ট পাবে এটা পর্যন্ত নিষেধ আসছে অতএব সাবধান হয়ে যান আমার মুসলিম ভাই ও বোনেরা আপনারা এই ধরনের ক্ষেত্রে জুলুম করতে পারবেন না এই ধরনের ক্ষেত্রে কেউ যদি জুলুম করে তাহলে সে আল্লাহ তালার খাঁটি বন্ধা হতে পারবে না এটা তার ইমানকে বাধাগ্রস্ত করবে এটা তার ইমান থেকে তাকে দূরে সরিয়ে দিবে এমনিভাবে জুলুমের ব্যাপারে আরও অনেক আয়াত কোরআনে করিমের মধ্যে আছে আপনারা একটু ভালো করে দেখেন একটু ভালো করে পড়াশোনা করলে ইনশাল্লাহ আপনারা এই সব কিছু জানতে পারবেন আল্লাহ তালা সুরা জুখরুফের উনচল্লিশ নম্বর আয়াতে এই সম্পর্কে আলোচনা করেছেন সুরা আরফের নয় নম্বর আয়াতে এবং সুরা নাহালের চৌত্রিশ নম্বর আয়াতে এবং সুরা বাকারার পনেরো নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ তালা এই সম্পর্কে ঘোষণা করেছেন এই জুলুমকে আমাদের পরিহার করতে হবে জুলুম এটা বড় ধরনের জুলুম হইলে একটা মানুষকে ইমান থেকে বের করে দেয় আর ছোটোখাটো জুলুম হইলে এর জন্য কঠিন শাস্তি তাকে পেতে হবে অবশ্যই তার এর দ্বারা তার জীবনের নেক আমলগুলো নষ্ট হয়ে যায় এজন্য আমরা আমরা সব ধরনের জুলুম থেকে নিজেকে হেফাজত করি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক তারপরে ইমান আনতে প্রয়োজন হইল আমাদেরকে নেফাক মুক্ত হইতে হবে আমাদেরকে মুনাফিকই ছাড়তে হবে মুনাফেক এটা ইসলামের একটা তৃতীয় ধরনের তৃতীয় নম্বর ফেরকা ইসলাম প্রথম যুগে দুইটা ফেরকা ছিল এক দলের নাম ছিল মুসলিম আরেক দলের নাম ছিল কাফের মদিনায় হিজরত করার পরে যখন জেহাদের আয়াত নাজিল হয়েছে তখন তৃতীয় আরেকটা দল আবিষ্কার হয়েছে তার নাম হইল মোনাফেক এই মোনাফেকরা অত্যন্ত ভয়াবহ আল্লাহ যেই সাতটা জাহান্নাম বানাইছেন তার মধ্যে সর্বনিম্ন সাত নম্বর জাহান নামের মালিক হইল মুনাফেকরা এই সম্পর্কে সুরা নিসার একশো পাঁচচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা স্পষ্ট বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান্নার নার নিশ্চয়ই মুনাফেকরা জাহান নামের নিশ্চয়ই জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এবং তারা কোনো সাহায্যকারী খুঁজে পাবে না তেমনিভাবে সুরাত তওবার আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিন মুনাফিকাত والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم ولعنهم الله ولهم عذاب مقيم আল্লাহ তালা বলেছেন মুনাফেক পুরুষ এবং মুনাফেক নারী কুফফারদের জন্য আমি জাহান নাম তৈরি করেছি সেখানে তারা চিরকাল থাকবে তাদের উপরে আল্লাহর লানত তারা আল্লাহ তালার চিরস্থায়ী শাস্তিতে নিপতিত হবে এমনিভাবে সুরা নিসার একশো চল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা ফরমান ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিন ফি জাহান্নামা জামিয়া নিশ্চয় আল্লাহ তালা মুনাফিকদেরকে এবং কাফেরদেরকে জাহান্নামের মধ্যে একত্রিত করবেন ভাইও এই নেফাক বিভিন্ন রকমের হয় এটা আমলি জিন্দিগিতে এই মুনাফেক হয় মানুষ তার কৃতকর্মের দ্বারা এই মুনাফিকি প্রকাশ করে মুখে বলে একটা কাজে করে আরেকটা মুখ মুখে ইমানের কথা বলে অন্তরে তারা কুফুরিকে লালন করে এ সম্পর্কে আমার মুনাফেকের পরিচয় যে লেকচারটা আছে সেখানে আপনারা আরও বিস্তৃত মানে আরও ব্যাখ্যা সহ ইনশাল্লাহ জানতে পারবেন সেই আলোচনাটা শোনার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি তারপরে ছয় নম্বর যেই জিনিসটা আমাদেরকে বর্জন করতে হবে ইমানের জন্য সেটা হলো জিন্দিক অথবা জিন্দিকা জিন্দিক এবং জিন্দিকা এটা আকিদার একটা বিষয় এটা কোনো মুসলিম অবলম্বন করতে পারে না মুসলিমরা যদি এটা অবলম্বন করে তাহলে তারা ইসলাম থেকে বেরিয়ে যায় এর মানে হইল জিন্দিক অথবা জিন্দিকা কাদেরকে বলা হয় যারা ইসলামের ভিত্তিগুলোকে স্বীকার করে এবং ইসলামের হুকুম আহগামগুলোকে যারা স্বীকার করে কিন্তু আকিদাগতভাবে বিশ্বাসগতভাবে তারা এগুলাকে মানে না তারা এগুলার বিরুদ্ধে দেখা গেছে মানুষকে আহ্বান করে যেটার বাস্তব প্রমাণ বর্তমান আমাদের দেশের শাসক গোষ্ঠী তারা মুখে আল্লাহর কথা বলে বছরের পর বছর হজ করে মসজিদে আকাতারে সালাত পরে আল্লাহ আকবর সকালবেলা উঠে কোরআন তালাওয়াত করে কিন্তু তারা ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করার জন্য যান মাল ক্ষমতা শক্তি সব কিছু তারা ব্যয় করতেছে এরা হলো জিন্দিক আর আমগ প্রধানমন্ত্রীরা হলেন জিন্দিকা একটু চিন্তা করেন এই জিনিসগুলা অত্যন্ত ভয়াবহ আমি এই সম্পর্কে আপনাদেরকে তফসিলি আলোচনা ইনশাআল্লাহ আমার পরবর্তী লেকচারে আমি তুলে ধরব আপনারা ব্যক্তিগতভাবে এই সম্পর্কে পড়ার জন্য সুরা তওবার বাউন্ন নম্বর আয়াত সুরা মায়েদার চৌত্রিশ নম্বর আয়াত আপনারা খুব ভালোভাবে একটু মোতালা করে নেবেন একটু পড়বেন পড়লে পরেই আপনাদের কাছে এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে সাত নম্বর ইমানকে গ্রহণ করার জন্য যেটা আমাদের জন্য মানে আমাদের ছাড়তে হবে সেটা হলো আর রদ্দা মানে ইরতে দাঁত ধর্মচ্যুত যারা ইসলাম কবুল করার পরে হীন স্বার্থে লোভে ইসলামকে তারা ত্যাগ করেছে তাদেরকে মুরতাদ বলে যারা ইসলামকে নিজেদের স্বার্থে ব্যক্তি স্বার্থ অথবা যে কোনো স্বার্থে কেউ যদি ইসলাম ত্যাগ করে তারাই হলো মুরতাদ অথবা নিজেরা ইসলামের কথা বলে অথচ অন ইসলামিক কার্যকলাপে তারা একাত্মতা ঘোষণা করে তখনও তারা মোরতাদ হয়ে যায় একজন মুসলিম যখন অন ইসলামিক কার্যকলাপকে সমর্থন করে একজন মুসলিম যখন কোনো কুফুরিকে সে আকিদাগতভাবে মেনে নেয় তখনই সে মুরতাদ হয়ে যায় এই সম্পর্কেও কোরআনে করিমে অনেক আলোচনা আছে রসুল করিম সাল্লাহ ইসলামের অনেক সহি সহি হাদিস এই সম্পর্কে আছে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই সমস্ত আয়াত এবং হাদিসগুলোকে একটু গভীরভাবে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করেন সুরা আল ইমরানের উনানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন إلا الذين تابوا وأصلحوا فإن الله غفور رحيم কেউ যদি এরকম ধর্ম থেকে ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায় তারপরেও যদি সে তবা করে আর ফিরে আসে তাহলে আল্লাহ তালা তার তবাকে কবুল করবেন আর যারা ফিরে আসবে না তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ তারা কখনোই জান্নাতবাসী হতে পারবে না তারা আল্লাহর পথ থেকে তারা বিচ্ছুত হয়ে যাবে এ সম্পর্কে আল্লাহ সুরা তবার পাঁচ নম্বর আয়াতে বলছেন আল্লাহ আল্লাহ তারা ফরমান যদি তারা তবা করে এবং নামাজ কায়েম করে জাকাত দান করে তাহলে তাদেরকে তাদের অবস্থার উপরে ছেড়ে দেন রসুল করিম সাল্লাহ ইসলামের জীবদ্দশায় মুনাফেকরাই ইসলামের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে আপনারা এই সম্পর্কে বিভিন্ন হাদিস যদি একটু যাচাই করেন তাহলে ইনশাল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন মুনাফিকদের সম্পর্কে কোরআনে করিমের বিভিন্ন আয়াত আছে এবং মুনাফেকদের ধরন সম্পর্ক এখানে অনেক আয়াত আছে সে আয়াতগুলোকেও আপনারা একটু ভালো করে নিলে সুরা মায়েদার চৌত্রিশ নম্বর আয়াত আপনারা ভালো করে পড়লে এই সম্পর্কে জানতে পারবেন আট নম্বর যেই জিনিসটা আমাদেরকে ইসলামের সুশীতল ছায়াতল ছায়াতলে আসতে বাধা প্রদান করে সেটা হইল হাওয়া হাওয়া মানে মন গড়া কথা বলা মন গড়া কাজ করা মন গড়া ইসলামের ব্যাখ্যা দেওয়া মন গড়া এবাদত বন্দিগি করা মন গড়া নামাজ পড়া মন গড়া রোজা রাখা মন গড়ায় ইসলামের কথা বলা এগুলো হইল হাওয়া অথচ আল্লাহ তালা বলেছেন অমায়ন্তিকু আনিল হাওয়া ইনহুয়া ইল্লা আমার রসুল কোনো মন গড়া কথা বলে নাই সে যা বলেছে তোমাদের সামনে তার প্রত্যেকটাই আমার পাঠানো ওয়াহি ছিল আল্লাহ তালা বলছেন অতএব আমি আর আপনি যদি আমার আমার আপনার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা স্তরে সহি হাদিস দ্বারা নির্ণয় করি তাহলেই আমরা মন গড়া এবাদত থেকে বাঁচতে পারবো না হয় মন গড়া এবাদত থেকে বাঁচা আমাদের কষ্টকর হয়ে যাবে এ সম্পর্কে সুরা কাহাফের আটাইশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ولا تطع من قلبه من ذكرنا واتبع هوى وكان فرطا ফরমান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ফরমান আমার কোরআন থেকে আমার স্মরণ থেকে যাদের অন্তরগুলোকে আমি মোহর এটে দিয়েছি তোমরা তাদের অনুসরণ করো না কেননা তারা তো নিজেদের মন গড়া জিন্দিগির অনুসরণ করেছে এবং তারা এমন কিছু কাজ করেছে যেটা তাদেরকে গুমরাহির দিকে ধাবিত করবে এখানে বোঝানো হয়েছে যারা মন গড়া কথা বলে যারা মন গড়া হাদিস কোরআনের ব্যাখ্যা দেয় যারা মন গড়া ইসলামের দাওয়াত দেয় তাদের কথা শোনা যাবে না ওয়ালা তুতে আল্লাহ স্পষ্ট নিষেধ করেছেন আমাকে আপনাকে তোমরা তাদের কথা শোনো না তাদের আনুগত্য করো না যারা নিজেদের মন গড়া ইসলামের ব্যাখ্যা দেয় এজন্য মেরে মহতারাম ভাইও আমি সকলকে বলবো আপনারা কেউ কোনো কথা বললেই হুট করে এটা আমলের জন্য পাগল হয়ে যেন না সাথে সাথে তাকে জিজ্ঞাসা করেন এটা কোরআনের কোন আয়াতে আছে এটা জিজ্ঞাসা করেন আল্লাহর রসুল সাল্লাহ ইসলামের হাদিসের কোন অংশের মধ্যে আছে যদি জিজ্ঞাসা করেন তাহলে উনি যদি সত্যবাদী হয় আপনাকে প্রমাণ দিতে পারবে আর যদি মিথ্যাবাদী হয় তাহলে পিছন দরজা দিয়ে পালাবে এজন্য আপনারা যদি প্রকৃতপক্ষে ইমানের উপরে থাকতে চান তাহলে কখনোই ওই সকল মন গড়া বক্তাদের কথা শুনে আপনারা জীবনকে সাজাবেন না বাস্তব সত্য কথা আমি বলছি যেহেতু আমি নিজেও একজন মৌলবী হ্যাঁ, এখন স্ববিরোধী কথা বলতে হয় আমাদের দেশে যারা ওয়াজ কালাম করে বিশাল বিশাল প্যান্ডেলের নিচে লাখো জনতার সামনে যারা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে সুরের মাতম দিয়ে যারা মানুষকে মাতিয়ে তোলে যারা নিজেদের আবৃত্তি দ্বারা মানুষকে উন্মাদ করে ওই সকল বক্তারা তাদের আলোচনার শুরু শেষ অর্ধেকেরও বেশি মিথ্যা কথা দিয়ে সাজায় মিথ্যা কথা ব্যতীত তাদের আলোচনা কখনোই সুন্দর করা সম্ভব নয় কখনোই সুবাহান আল্লাহর ধ্বনি তাকবীরের ধ্বনি তারা পাবে না যদি তারা সত্যবাদী হইত তারা মিথ্যাবাদী হওয়ার কারণেই এই ধ্বনিগুলো পায় এক এক বক্তা তিন ঘন্টা ওয়াজ করে একটা কোরআনের আয়াত পড়তে সাহস পায় না সেই কবিদের বানানো কিছু কবিতা আবৃত্তি করেই মানুষকে মাতিয়ে অনেক বড় বক্তা সেজে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা চুক্তি করে মাহফিল করে চলে যায় আর আপনারা তাদের নাম পোস্টারে এত বিশাল আকারে সেফে দেন মুফাসেরে কোরআন হাদিয়ে জামান কাইয়ুমুজ জামান নওজুবিল্লাহ মিন জালিক মহিউসুন্না হ্যাঁ এরকম দিয়ে দিয়া সাইকুল ইসলাম এরম দুই তিন লাইন নিয়ে তাদের নাম লেখে তাদেরকে ফুলান একবার কি চিন্তা করে দেখছেন আপনারা যেই প্রশংসাগুলো তাদের নামের সঙ্গে এটি দিচ্ছেন এর প্রত্যেকটার ব্যাপারে যে আল্লাহর কাছে জবাব দিতে হবে এর প্রত্যেকটার জন্য আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে কেন আপনারা এগুলা লেখলেন কেন আপনারা এগুলা বানাইলেন ওই গাধায় তো দিতেই হবে যারা লেখছে তাদেরও দিতে হবে একবার কি চিন্তা করে দেখছেন রসুল সাল্লাহ ইসলামের নামের আগে কয়টা বিশেষণ লাগানো আছে বলেন হজরত উমর ইবনে খাত্তাব রাদি আল্লাহ আনহুর নামের আগে কয়টা উপাধি দেওয়া আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নামের আগে কয়টা উপাধি দেওয়া আছে ইমাম বুখারির নামের আগে কয়টা উপাধি দেওয়া আছে এরা কেউ এরকম জেহাদি কেউ বটবডি কেউ কাউসারি কেউ কাউতালি এরকম উপাধি নিজের নামের শেষেও লাগায় আপনারা দেখেন এই সমস্ত মহামনীষীদের নামের আগে এবং পিছনে কোনো উপাধি আছে কোনো উপাধি নাই তার মানে হইল এগুলা যারা করে এই করাই প্রমাণ করে তারা পথভ্রষ্ট তারা দিনের উপরে আছে তারা মন গড়া দিনের ব্যাখ্যা দিচ্ছে তারা কখনোই কোরআন এবং সুন্নাকে অনুসরণ করে না আমি আহ্বান করব এই সকল মন গড়া ব্যাখ্যাকারী আলেম ওলামাদের অনুসরণ আপনারা করবেন না তাদের কাছে যাবেন না এই দেশের শীর্ষস্থানীয় আলেম যাদেরকে আপনারা এক বাক্যে মাথার উপরে রাখেন সেই সমস্ত আলেমদের কথাও আজকে এত বেশি কোরআন সুন্না বিরোধী হচ্ছে যা শুনলে শরীরে আগুন লেগে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম এবং সাহাবা আজমাইনদের দ্বারা যে সমস্ত ঘটনা দুনিয়াতে ঘটে নাই তার চাইতে বিস্ময়কর কোনো ঘটনা যদি কোনো পীর বুজুর্গের দ্বারা ঘটছে কোনো আলেম বক্তব্য দেয় সাথে তাকে তার মুখের উপরে ছুঁড়ে মারেন যে তুমি মিথ্যাবাদী মিথ্যা কথা বলছো এদেশের শীর্ষস্থানীয় আলেম যাদেরকে নাম বললে আপনারা এক ডাকে চিনবেন তারা ওয়াজের মধ্যে বলে যে কোন বুজুর্গ এরকম বলছে যে আমার পিছনে ফজরের নামাজ যে পড়তে পড়বে আগামীকালকে সে জান্নাতি হবে ওই বুজুর্গ কোন ধরনের বুজুর্গ আমি জানি না অথচ রসুল সাল্লাহ আলি ইসলামের পিছনে রইসুল মুনাফেক আবদুল্লাহ ইবনে উবাই দশ বছর ফজরের নামাজ পড়ছে তারপরেও এই লোক যখন মারা গেছে রসুলাম দোয়া করতেছিল আল্লাহ তালা আয়াত নাজিল করছে মোহাম্মদ খবরদার ওর জন্য তুমি দোয়া করো না ফিরুল্লাহ তুমি যদি সত্তর বারো তার জন্য আমার কাছে ক্ষমা চাও তবু আমি তাকে ক্ষমা করব না আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের পিছনে দশ বছর ফজরের নামাজ পড়িয়া মুনাফেক আবদুল্লাহ ইবনে উবাই জান্নাত কামাই করতে পারলো না আর ওই বুজুর্গের পিছনে একদিন ফজরের নামাজ পড়েই সবাই জান্নাতে যাবো গা তাহলে কি ওই বুজুর্গ জান্নাতের মালিক জান্নাতের মালিক তো আল্লাহ আমাদের আকিদা রসুল সাল্লাহ ইসলামের সব সাহাবি জান্নাতে যাবে কিন্তু আল্লাহ তালা মাত্র দশজন সাহাবির নামে জান্নাতের ঘোষণা দিছেন আমরা তাদেরকেই বলি আশারা এ মুবাসারা অন্যরাও জান্নাতে যাবেন এটা আমাদের আকিদা কিন্তু এটা আমরা আশারায় মুবাসারা এই মুবাসেরিন সব সাহাবিদেরকে বানাইতে পারবো না তো জান্নাতের মালিক আল্লাহ আল্লাহ কাকে জান্নাত দিবেন কাকে জাহান্নাম দিবেন এটা আল্লাহ ভালো জানেন ওই বুজুর্গ কিভাবে জানলেন তাহলে কি ওই বুজুর্গ আল্লাহ হয়ে দুনিয়াতে আসলেন একজন বড় আলেম শীর্ষস্থানীয় মসজিদের ইমাম সবচেয়ে ধনাঢ্য এলাকা বাংলাদেশের ওই এলাকার সবচেয়ে বড় মসজিদের খতিব সাহেব এই পাড়া গা ওয়াজ করছে বলেন এত বড় বড় আলেমরা যদি এরকম গাধার মতো কথা বলে তো আপনারা কিভাবে এগুলা মেনে নেবেন আরেক মৌলবী ওয়াজ করছে বলতে খুব কষ্ট হয় যে রসুল সাল্লাহ ইসলামের যুগে সাহাবিরা নাকি এরকম ভূগোলের নিচে মূর্তি নিয়ে দাঁড়াইতো নামাজ পড়তে আর এই কারণে রসুল সাল্লাম রফে আদাইনের কথা বলছেন বাংলাদেশের মধ্যে একজন নাম করা মুফতি পরে মুফতি বলতে আমার লজ্জা হয় সরম লাগে ও মুফতি না ও মুরতাদ আমি বলবো কেন একজন লেখক আমাদের দেশে সে তার বইয়ের একটা কলমের মধ্যে লেখছিল যে রসুল সাল্লাহ ইসলাম মসজিদের কোনায় হিন্দুদেরকে মূর্তি রাখার অনুমতি দিয়েছেন এই দেশের লক্ষ লক্ষ আলেম ফতুয়া দিছে ওই লোক মুরতাদ হয়ে গেছে এর চাইতেও জঘন্য এই মুফতি বলছে যে সাহাবিরা বলে মূর্তি বগলের তলে লয়ে খারাইছে যদি ওই লেখক মুরতাদ হয় তাহলে এই মুফতির চোদ্দ গোষ্ঠী মুরতাদ হইতে হবে এই জালেমেরা এইভাবে মন গড়া ইসলামের ব্যাখ্যা দেয় এইভাবে মন গড়া কোরআন হাদিসের ব্যাখ্যা দেয় আপনারা এদের কথা শুনলে ইমান নিয়ে কখনোই কবরে যেতে পারবেন না আপনারা তাদের কথা শুনবেন না তাদের কথা মতো আপনারা কোনো কাজ করবেন না বরং তাদের প্রত্যেকটা কথার পিছনেই আপনারা দলিল চান কোরআন হাদিসের ব্যাখ্যা চান যদি তারা ব্যাখ্যা দিতে পারে সঠিকভাবে আপনারা আমল করবেন আর যদি ব্যাখ্যা দিতে না পারে তাহলে তার কথা তার মুখের উপরে ছুঁড়ে মারবেন মেরে মোহতারাম ভাইও এই হাওয়া সম্পর্কে সুরা আনামের পনেরো নম্বর আয়াত আল্লাহ বলছে ওলা তত্তাবি আহওয়া আল্লাদিনা কাযযাবু বিআয়াতিনা যারা আমার আয়াতকে অস্বীকার করে যারা মন গড়া কথা বলে তোমরা তাদের অনুসরণ করো না সুরা বাকারার একশো বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير আল্লাহ তালা ফরমান যদি তুমি যদি তুমি অনুসরণ করতা মন গড়া জিন্দিগির তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরে তাহলে তুমি কোনো সাহায্যকারী দুনিয়াতে খুঁজে পেতে না আল্লাহ রব্বুল আলমিন সুরা মমিনের একাশি নম্বর আয়াতে ফরমান হলাবিত্তাবাতাল হাক্ক আহওয়া আহম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদ ওয়ামান ফি হিন্না এমনিভাবে আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন সুরা ফুরকানের চৌত্রিশ নম্বর আয়াতে সম্পর্কে বলেছেন সুরা জাসিয়ার তেইশ নম্বর আয়াতে আল্লাহ তালা এই সম্পর্কে বলেছেন সুতরাং মেরে মোহতারাম ভাইও আল্লাহ তালার এই নাফরমানি থেকে আমরা নিজেকে হেফাজত করি নিজেদের পরিবার পরিজনকে হেফাজত করি আমরা কখনোই এই মন গড়া কথা না বলি মন গড়া একটা কথা আল্লাহ রসুলের সানে কেউ যদি বলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ফরমান মান কাজিবা আলাই মুতা আমিদান সে তার চিরস্থায়ী ঠিকানা জাহান নামকে বানিয়ে নিল এ সম্পর্কে বহু বর্ণনা আপনারা পাইয়েছেন নয় নম্বর হলো ইমানকে ইমানের সুশীতল ছায়াতলে আসার পূর্বে আমাদেরকে মাওয়ালা অবলম্বন করতে হবে নয় নম্বর হলো মাওয়ালা তার মানে আল ওয়ালা ওয়াল বারা মমিনদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে কাফেরদের সঙ্গে দুশ্মনী কায়েম করতে হবে কাফেরদেরকে অন্তর থেকে ঘৃণা করতে হবে তাদেরকে বন্ধু বানানো যাবে না বন্ধু বানাইতে হবে মুমিনদেরকে বন্ধু বানাইতে হবে মুমিনদের আমাদের এক নম্বর বন্ধু হইতে বানাইতে হবে আল্লাহকে আল্লাহর রসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে সাহাবাই কেরামদেরকে এবং যারা আল্লাহ এবং তার রসুলের এত্তেবা করে মুমিন মুত্তাকিদেরকে আমাদের বন্ধু বানাইতে হবে আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলছেন يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء أولياء بعضهم أولياء بعض فمن توليتم منكم فإنه منهم আল্লাহ স্পষ্ট বলছেন হে মুমিনরা তোমরা কখনোই তোমরা কখনোই ইয়াহুদি নাসারা বেঈমানদেরকে বন্ধু বানাইও না তোমাদের কেউ যদি তাদেরকে বন্ধু বানায় তাহলে অবশ্যই সে তাদের মধ্যেই গণ্য হবে অথচ আল্লাহ তালা বলছেন আল্লাহ আলিউল্লাদিনা আমানো ইউখরিজুহুম মিনাজ ইলান নূর তোমাদের মধ্যে যারা আল্লাহকে অভিভাবক বানায় আল্লাহকে বন্ধু বানায় তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে অন্ধকার থেকে টেনে আলোর মধ্যে নিয়ে আসবেন তো কাফেরদেরকে বন্ধু কোনো অবস্থাতেই বানানো যাবে না এই সুরা মায়েদার একান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে এটা স্পষ্ট করে দিয়েছেন কোনো অবস্থাতেই কাফের মোশেকদেরকে বন্ধু বানানো যাবে না কেউ যদি বানায় তাহলে সে অবশ্যই তাদের মধ্যেই গণ্য হবে সুরা মায়েদার একান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা এই সম্পর্কে বলেন ولو كانوا يؤمنون بالله والنبي وما وما أنزل إليه وما اتخذوا أولياء ولكن كثيرا منهم فاسقون তোমাদের মধ্যে কিছু মানুষ আল্লাহ এবং তার রসুলের উপরে ইমান এনেছে এবং আল্লাহ তালা যে কিতাব নাজিল করেছে সেই কিতাবের উপরে তারা ইমান এনেছে কিন্তু তারা অধিকাংশই ফাসেকদেরকে বন্ধু বানাইছে শয়তানদেরকে তারা বন্ধু বানাইছে হ্যাঁ তারা তাদের অভিভাবক হিসাবে তাদেরকে গ্রহণ করেছে অবশ্যই তারা ফাসেক অবশ্যই তারা ইমান থেকে বেরিয়ে গেছে অতএব মেরে মহতারাম ভাইও এই সুরা মায়েদার একান্ন নম্বর যে আয়াত এই আয়াতটা খুবই ইম্পর্টেন্ট একটা আয়াত এই সম্পর্কে আমাদেরকে আল্লাহ তালা সতর্ক করেছেন সুরা আল ইমরানের আঠাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন লাইয়াত্তাখিজুল মুমিনুন আল কাফিরিনা আউলিয়া আমিন দুনিল মুমিনিন ফালাইসা মিনাল্লাহি ফি শাই ইল্লা আন তাত্তাকু মিনহুম তো কথা আল্লাহ তালা ফরমান মুমিনরা কখনোই কাফেরদেরকে বন্ধু বানাইতে পারে না মুমিনরা মুমিনদেরকে বন্ধু বানাবে যারা কাফেরদেরকে বন্ধু বানাইবে আল্লাহ তারা ফরমান আল্লাহর কাছে তাদের কোনো কিছুই পাওনা থাকবে না তারা কাফেরদের কাছেই যাইতে হবে তাদেরকে নিয়ে তাদের হাসর হবে এই সম্পর্কে সুরা আনফালের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ফরমান ওমা আল্লাহ ইউআজিবুহুমুল্লাহু ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওমা কানু আউলিয়াহু ইন্না আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন অন্য অনুরূপ ভাবে আল্লাহ তালা সুরা আনফালের তিরাশি নম্বর আয়াতের মধ্যে এই ব্যাপারে আলোচনা করেছেন সুরা নিসার সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ এ সম্পর্কে আলোচনা করেছেন সুরা নাহালের উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা এই সম্পর্কে আলোচনা করেছেন মেরে মোহতারাম ভাইও আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করব যে সমস্ত আয়াতগুলোর উদ্ধৃতি আমি আপনাদের সামনে পেশ করেছি আপনারা সকলেই এই আয়াতগুলো ইবনে কাসির থেকে একটু পড়ার চেষ্টা করবেন একটু যদি আমরা এই আয়াতগুলো পড়ি একটু যদি আমরা আয়াতগুলো নিয়ে চিন্তা করি আল্লাহ তালা আমাদেরকে কুফুরির গুমরাহির অন্ধকার থেকে আমাদেরকে হেফাজত করবেন এবং এই নয়টা জিনিস থেকে যদি আমরা মুক্ত হইতে পারি তাহলেই আমাদের ইমান পরিশুদ্ধ হবে সঠিক হবে এবং এই ইমানের দ্বারাই আমরা নাজাত পাবো আমরা আল্লাহকে খুশি করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন ইয়া রব্বাল আলমিন সুবাহানাকাল্লাহুম্মা আবি হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাই